শূন্য শূন্য শূন্য ভাই কিছু কথা বলতে চাই কষ্টে বুকটা ফাইটা যায় তবুও তো বলতে হয় কারো মনে কষ্ট গেলে আমার কিছু করা নাই শুরু করলাম গল্প কথা কিন্তু অল্প ভালোবাসার গল্প ভাই বলতে লজ্জায় বইরা যায় এই গল্পের শুরু জানা শেষটাই আমার জানা নাই ছিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা ছিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা গল্পটা এই তো দোষী হবে সেই তো চার লাগি মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা এ আবুলের নিয়ে মায়ের কত ছিল স্বপ্ন বড় ঘরে বিয়ে দিয়ে স্বপ্ন করবে পূর্ণ লেখাপড়া শিখে আবুল হবে বুঝি ডাক্তার আবুল দেখি কলেজেতে ভালোবাসার মাস্টার কলেজেতে পিঙ্কি নামের ছিল একটা সুন্দরী তাকে দেখে আবুল বলে পড়া লেখার দরকার কি নামাজ রোজা সব ছাড়িয়া তার পিছনে ছুটেছে সুযোগ বুঝে আবুল তাহার মোবাইল নাম্বার নিয়েছে আবুলের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধ মিষ্টি কথা শুনে তাহার হৃদয় হলো মুগ্ধ উটি মাছে খেলা করে নতুন পানি পেয়ে আবুল পিঙ্কি খেলা করে পড়া লেখা ছেড়ে পুটি মাছে চায় শুধু চিক চিক পানি আবুলের মনে শুধু আছে শয়তানি ছিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা গল্পটা এই তো দোষী হবে সেই তো চার লাগি মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা পিঙ্কির মোবাইলে আবুলের কিঙ্কি শত শত টাকা যায় আবুলের রাতি একদিন পিঙ্কিটাই উঠে যদি ট্যাক্সি আবুলে তো দৌড়ায়া পিঙ্কির দেখছি পিঙ্কির কানে লাগে আবুলের ছন্দ শুনে তার মনে বড় লাগে আনন্দ সেই ছন্দ সুরে সুরে আমি একটু বলতে চাই যদি আমি সবার থেকে অনুমতি পেয়ে যাই আবুল বলে হাঁস পালি আরো পালি টিয়া গত রাতে স্বপ্নে দেখি তোমার আমার বিয়া চালে ধরে চাল কোমরা বেড়ায় ধরে কধু আবুল বলে আমার বুকে পিঙ্কির বধু এক কলেজে লেখা পড়া এক কলমে শীষ আবুল বলে পিঙ্কি ছাড়া খাবো আমি বিষ ছোট ছোট প্যান না ছিটতে পারি না হে আবুল বলে পিঙ্কির প্রেম ভুলতে পারি না আকাশে তারাগুলো বিটি বিটি হাসে আবুল বলে ঘুমের ঘরে দেখি পিঙ্কি পাশে রাস্তার ক্যাক আর দোকানের ক্যাক অবশেষে আবুল মিয়া খায় শুধু চ্যাক কোমরা পাতা গজ গজ লাউ পাতা নরম এসব কথা বলতে আমার লাগে যেন সরম মরিচ গাছে সাদা ফুল আমার কথায় অনেক ভুল ভুলটাকে ধরেন না আমার কথা ভুলেন না ছিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সরে সা গল্পটা এই তো দোষী হবে সেই তো চার লাগি মেয়েদের দুর্দশা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা সস্তা তাদের মিলে কেন ভালোবাসা বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের মিলে কেন ভালোবাসার বস্তা